বেশি আল্লাহ নবী খোতবায় জুমায় এবং ঈদে পড়তেন তেলাওয়াত করতেন সেগুলোর মধ্যে কেয়ামতের কথা কেয়ামতের আলামতের কথা বেশি বেশি রয়ে গেছে যেরকম বিসমিল্লাহ রহমান রহিম اقتربت الساعة وانشق القمر اقتربت الساعة কেয়ামত অত্যন্ত নিকটে এসে গেছে ওয়ান সাক্কাল কামার চাঁদ ফেটে গেছে বিভিন্ন সাহি হাদিসে বিবরণ রয়েছে নবী সাল্লাহ আলি অঙ্গুলির ইশারায় কিভাবে চাঁদ ফেটে গেল খণ্ডিত হয়ে গেল সেটা আবার ওই অবস্থানেই নাই ওই অবস্থানে যদি থাকত তাহলে পৃথিবীর যে কার্যক্রম স্বাভাবিক নিয়ম বা চাঁদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা বন্ধ হয়ে থাকত উপস্থিত ক্ষেত্রে মর্যাদা হিসাবে কাফেরদেরকে পরাভূত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নিদর্শন স্বরূপ কিছু কিছু মানুষের জন্য অক্ষম অলৌকিক ব্যাপার দেখানো হয় সেটি একটি পূর্ণাঙ্গ কয়েকটি বক্তব্যের বিষয় মুসা আলি সাল্লাতামের লাঠি সাপে রূপান্তরিত হয়ে গেল কিন্তু সেই সাপ এখন লাঠি লাঠিতে পরিণত হয়ে গেছে পরবর্তীতে যে রাস্তা বেরিয়েছিল নদের মধ্যে মুসা আলি ইসলাতাম যাওয়ার সময় সে রাস্তা এখন আর নেই সেটা সাগর আবার মিলে গেছে কাজে চন্দ্র খণ্ডিত হয়েছে সেটা সেই অবস্থানে থাকার কথা নয় যদিও সেই অবস্থায় থাকা অবস্থায় আল্লাহর পক্ষে পৃথিবীর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা অবশ্যই সম্ভব এই বিশ্বাস না থাকলে আবার আমাদের ইমান থাকবে না কিন্তু আল্লাহর যা স্বাভাবিক পদ্ধতি যা রুল সেটা হলো এটাই اقتربت এসে গেছে কাছে এসে গেছে চাঁদ খণ্ডিত হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের প্রধান আলামতের মধ্যে একটি হলো আমার মৃত্যু আমি এসে গেছি আমার মৃত্যু হচ্ছে সুতরাং এটা কেয়ামতের একটি নিদর্শন যখন পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম পৃথিবীতে না আসবেন না মৃত্যুবরণ করবেন ততক্ষণ পর্যন্ত কেমত হবে না সেটা ঘটে গেছে অনেকেই বলে হায়াত নবী আল্লাহ নবী নিজে বলছেন আমার মৃত্যুটাই কেমত একটা নির্দেশ নিদর্শন আমি না বললে কেমতে হবে না নবী জীবিত মানে কেমতে হবে না আহম্মকের মতো কথাবার্তা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এবং যুক্তিক দৃষ্টিকোণ থেকে নবী জীবিত তার মধ্যে কেয়ামত হবে না আর কেয়ামত অস্বীকারী সে তো কাপের সম্মানিত ভাই বোনেরা এটা একটি বড় আলামত জিব্রাহিম আল্লাহ সাল্লাম এসে জিজ্ঞাসা করলেন কে আমত প্রসঙ্গে বলুন মাতাসাহা কথা বলেন মানুষের এমন ভাবে জিজ্ঞাসা করত কোরআনের আয়াত মানুষে মনে করে যে আল্লাহ নবী বোধ হয়ে কেমত প্রসঙ্গে জানেন কিন্তু হে নবী তুমি তো জানো না আল্লাহ ছাড়া আর কেউ এ ব্যাপারে জানেন না কবে হবে হে নবী তুমিও জানো না জিজ্ঞাসা করছেন সরাসরি হে নবী আমাকে কেয়ামত প্রসঙ্গে বলুন আল্লাহ নবী খুব বিচক্ষণতার সাথে জবাব দিলেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জিজ্ঞাসকারীর চেতে এই ব্যাপারে বেশি জানেন না অর্থাৎ হে জিব্রাইল তোমার চেতে আমি বেশি জানি না একটু ঘুরিয়ে জবাব দিলেন রসিকতা করে একটু বিচক্ষণতার সাথে তুমি যে এই প্রসঙ্গে আমাকে জিজ্ঞাসা করছো আপনি যে জিজ্ঞাসা করছেন এই ঘটনার সারমর্ম আপনি জানেন না এই বিষয়টা আপনার জানা নেই যাকে জিজ্ঞাসা করছেন তিনি জিজ্ঞাসাকারী শুধু বেশি জানেন না অর্থাৎ দুইজনের কেউই জানি না বললেন যে তাহলে কে আমাদের কিছু নিদর্শন আলামত প্রসঙ্গে বলেন এটা হলো মা তার প্রসব করবে দাসী তার প্রসব করবে অর্থাৎ সন্তানরা আর মায়ের কথা শুনবে না সন্তানের নির্দেশে মায়ের চলতে হবে আরো অনেকগুলো ব্যাখ্যা আছে সে প্রেক্ষাপটে একটু দূরের আমি অত ব্যাখ্যায় যাব না দাসী তার মনিদকে প্রসব করবে এবং তুমি দেখবে অত্যন্ত বাজে লোক নিকৃষ্ট শ্রেণীর লোক যাদের পায়ে জুতা নাই ওরা তার রাখান রেয়াসা রেয়াশা ইয়াতা রাফিল বুনিয়ান তারা উঁচু উঁচু দালানে বসে রাজ প্রসাদে বসে রাজ সিংহাসনে বসে ক্ষমতায় আরোহণ করে অহংকার শুরু করে দেবে এ ব্যাপারে আরো বহু হাদিস রয়েছে সমাজের নিকৃষ্ট শ্রেণীর লোকেরা সমাজের নেতৃত্ব করবে বাজার দখল করে নেবে ফাসেক লোকেরা কোন ভালো মানুষের ব্যবসা বাণিজ্য করার উপায় থাকবে না আর নারী পুরুষ একত্রে ব্যবসায় নেমে যাবে তো এই নজাউজেহা স্ত্রী তার স্বামীকে ব্যবসায় সহযোগিতা করবে দোকানে যায় বসবে সোজা কথা আর মহিলারা ব্যবসায় এত দূরে এগিয়ে যাবে যে পুরুষের সাথে তারা পাল্লা দেওয়া শুরু করবে মানে কেয়ামতের আলো আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন আজকে আমার আলোচ্য বিষয় হল কেয়ামতের কিছু নিদর্শন আপনার সামনে উপস্থাপন করছি যে কোন সময় আপনার সামনে কেয়ামত আসতে পারে তার মধ্যে হল ভূমিকম্প মাটির কম্পন এটা আমরা মনে করি বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দিই বিভিন্ন ব্যাখ্যা দেয় ভূমি প্রসঙ্গে সারা পৃথিবীর যে আয়তন বৈজ্ঞানিকরা পর্যন্ত দিয়েছেন তাতে এক পঞ্চাশ কোটি দশ লক্ষ বর্গ মাইল কম বেশি বাংলাদেশের ভূখণ্ড সেটা আপনারা সবাই জানেন আর আর ব্যাস অর্থ হল বৈজ্ঞানিকদের বিভিন্ন মত আছে ভূতত্ত্ববিদদের চার হাজার থেকে ছয় হাজার পর্যন্ত আর ব্যাস এর মধ্যে মাত্র এক মাইল থেকে কোথাও এক মাইল কোথাও তিরিশ মাইল এটা হলো ভূতক চার হাজার থেকে কম বেশি ছয় হাজার পর্যন্ত বেসার্ধের মধ্যে ভূতক যেটা সেটা হলো শুধু এক মাইল থেকে নিয়ে তিরিশ মাইল পর্যন্ত সাগরের নিচে মাত্র পাঁচ কিলোমিটার ভূতক আর বড় বড় পর্বতের নিচে সেটা আশি আশি কিলোমিটারের মতো আর সমতল ভূমিতে মাত্র পঁয়ত্রিশ সর্বোচ্চ আর যারা খনিজ দ্রব্য সংগ্রহ যারা করেন এক মাইল থেকে এখন বড় পঁচিশ মাইলের নিচে নামতে পারেন নাই এই পর্যন্ত হল লেটেস্ট তত্ত্ব আমরা যে মাটিটাতে বসবাস করি যে ভূখণ্ডতে বসবাস করি এটাকে অত্যন্ত ক্ষুদ্র করে যদি বুঝেন তাহলে আল্লাহর ক্ষমতা বুঝতে পারবেন সারা পৃথিবীর আসলে এক পঞ্চাশ কোটি দশ লক্ষ তার মধ্যে আমাদের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ মাইল ছোট্ট একটু জায়গা এটা পৃথিবীটা যদি চিন্তা করি আল্লাহর মহা সৃষ্টি জগতের মধ্যে ছোট্ট একটা ঘুড়ি যেন হাওয়ায় উঠতেছে এর মধ্যে আমাদের জন্য বসবাস উপযোগী ত্বক হলো মাত্র এক থেকে এই দশ মাইল সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মাইলের মধ্যে সাগরের নিচে পাঁচ মাইল বড় পর্বতের নিচে আশি মাইল আশি কিলোমিটার এবং সমতল ভূমিতে সর্বোচ্চ পঁয়ত্রিশ এর ভিতরে মাঝখানে যে হাজার হাজার মাইল এর মধ্যে মানুষের বসবাসযোগ্য নেই সেখানে তরল পদার্থ সেখানে উত্তাপ সেখানে বায়ু সেখানে বাষ্প সেখানে গলিত লাভা সেখানে অগ্নিগিরি ঘটার মতো নানান ঘটনা রয়েছে এই ভূখণ্ডটার মধ্যে তার উপরে আমরা বসবাস করছি অনেকেই বিপদ আপদে করে বলেন যে ক্ষমতায় তো নাই আমি অগ্নিগিরির উপর বসে আছি আপনি সবসময় অগ্নিগিরির উপর বসে আছেন আমরা সবাই আসলে অগ্নিগিরির উপরে বসে আছি যদি সামান্য একটু চিন্তা করি সামান্য একটু যদি ভাবি এটা কোনো নিরাপদ জায়গায় আমরা বসবাস করছি না আল্লাপাক যতক্ষণ পর্যন্ত আমাকে নিরাপত্তা দিচ্ছেন ওই সামান্য সময়ের মধ্যে আমি নিরাপদ আছি না হলে প্রতিটা মুহূর্তে আমি বিপদের সম্মুখীন যে কোনো মুহূর্তে আমার নিচ থেকে অগ্নুৎপাত ঘটবে বাষ্প ফেটে বেরিয়ে আসবে ভূমির কম্পন দেখা দেবে আল্লাহ শরিকালের জন্যই বলেছেন সুরা আরাফে আফা আমিনা আহলুল কোরআন أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون এই গ্রামের লোকেরা শহরের লোকেরা এই মাটির মানুষেরা তারা কি মনে করেছে তারা কি এতটা নিরাপত্তা বোধ করেছে আফা আমেনা আমার বোধ করছে নিরাপত্তা বোধ করছে সিকিউরিটি ফিল করছে বহু সেক্রেসি দিতে সিকিউরিটি দিতে হয় নিরাপত্তা দিতে হয় ডিপ্লোমাটিক যারা আছেন যারা রাজকীয় কর্মকর্তা আছেন প্রেসিডেন্ট আছেন প্রধানমন্ত্রী আছেন মন্ত্রী আছেন এখন তো নিরাপত্তা এত বেশি যে আগে রাস্তাঘাট ফাঁকা করে মানে ঘন্টার পর ঘন্টা ফাঁকা করে রাখতে হয় তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে সিকিউরিটি দিতে হয় নানান সিকিউরিটির ব্যবস্থা পৃথিবী করে রেখেছে আল্লাহ বলে হে মানুষেরা তোমরা যত রকমের সিকিউরিটি চিন্তা করছো আফা আমেনা আহলুল কোরআন আইয়া আতিয়া হোম বা বায়াত হোম না এমন তোমরা কি এমন নিরাপত্তা বোধ করছ যে যে কোনো মুহূর্তে তোমাদেরকে আমার শাস্তি ধরে বলবে যে তোমরা ঘুমন্ত অবস্থায় নিরাপদে ঘুমিয়ে পড়েছ চতুর্দিক থেকে নিরাপত্তা বেষ্টনী কয়েক স্তরে পাহারা দ্বারা পাহারা দিচ্ছে তোমার বিল্ডিং ভূকম্পন মানে বৈজ্ঞানিকরা বলে দিয়েছে এটা ভূকম্পন সহনীয় স্টিল ভূকম্পন সহনীয় তোমার সিমেন্ট তারপর অনেক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ব্যবহার করে তুমি আরামের ভিতরে ঘুমিয়ে পড়েছ আল্লাহ বলে আফা আমেন সে কি নিরাপত্তা বোধ করছে রাত্রির অন্ধকারে আমার শাস্তি আমার আজাব গজাবে সে যাবে অহম নাইমুন ঘুমন্ত অবস্থায় দেখবে সব শেষ তারপরে রায় আফা আমেন আহলুল কোরআন আইয়া আতে অহম বা আসনা দোহা অহম এলাবুন খেলাধুলা করছে আনন্দ করছে দেশ বিদয় উৎসবে মাতোয়ারা দোহান হোম লাই হোম ইয়া লাবুন ঠিক এই মুহূর্তে তাদের উপর আমার গজব এসে যাবে আমার শাস্তি এসে যাবে শাস্তি আসতে কিচ্ছু লাগে না মাত্র কম বেশি সাত থেকে আট রিক্টার স্কেলের ভূমিকম্প নেপাল দশ কম বেশি দশ হাজার মানুষের মৃত্যু হয়ে গেছে দশ হাজার আল্লাহ ওয়াহদাহুল্লাহ শরীকাল কোরআনে কারিমে বলেন সূরা হজ্জের প্রথম এবং দ্বিতীয় আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يا أيها الناس হে মানুষেরা সকল মানুষ এই ভূখণ্ডের যেখানেই তোমরা বসবাস করো না কেন যে ধর্মেরই হও না কেন আস্তিকি হও আর হও এত্তাকু রব্বাকুম এই মুহূর্তে আল্লাহকে ভয় করো এত্তাকু রব্বাকুম তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে জীবন দিয়েছেন তোমাদেরকে মৃত্যু দিবেন তোমাদের খাদ্য দেন এই ভূখণ্ডটা শুধু নয় এই আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই বায়ুমণ্ডলী সহ আটকা মানে সাত আকাশ থেকে শুরু করে আরস করছি জান্নাত জাহান্নাম যিনি সৃষ্টি করেছেন সকল কিছুকে যিনি পরিচালনা করেন নিয়ন্ত্রণ করেন তোমাদের সেই রবকে তোমরা ভয় করো আর মনে রেখো ইন্না জালজালাতে সাথে সেই আজিম কেমন যে কম্পন সেটা ভয়ঙ্কর সেটা মারাত্মক আল্লাহ যেটাকে ভয়ঙ্কর বলেন আল্লাহ স্বয়ং যেটাকে মারাত্মক বলেন সেটা কত কঠিন কত মারাত্মক يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت তুমি সেদিন দেখবে সেই কম্পনের সময়ে দেখবে জাল জালা মানে ভূমিকম্প আটকোয়াক ইন্না জালজালাতা সাহ আরবিতে ভূমিকম্পকে জালা বলা হয় কোরআনে কারিমে জালজালা বহু জায়গায় কয়েক জায়গায় এসেছে আর সমার্থক শব্দ এসেছে যে ভূমিকম্প সেটা অত্যন্ত মারাত্মক আর তো সাত আট সামান্য লড়াচড়া মাত্র যেদিন দেখবে তাদহালু আম্মা যেদিন দুগ্ধ পান করায় এমন মা দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে মাদের সবচেয়ে মায়া সবচেয়ে মমতার সময় হলো বাচ্চাদের এই সময় আর বাচ্চারাও সবসময় এই সময়টাই সবচেয়ে বেশি মায়ের উপর নির্ভরশীল বড় হয়ে গেলে নিজেরা চলাফেরা করতে পারে খেতে পারে পেটের মধ্যে আল্লাহ পাক তার নিজস্ব পদ্ধতিতে মায়ের ভিতর থেকে তার ভিতরে খাদ্য প্রবেশ করান কিন্তু যখনই পৃথিবীতে এসে গেল তখনই মা ছাড়া মায়ের সন্তানের ভাষা বোঝে কান্না ছাড়া তার কোনো ভাষা নাই পেশাব করলেও কান্না পায়খানা করলেও কান্না ক্ষুধা লাগলেও কান্না পিপাসাতেও কান্না চাহিদাতেও কান্না পিঁপড়া ধরলেও কান্না ভয় পেলেও কান্না এই কান্নার ভাষা মা ছাড়া আর কে বোঝে মায়ের মধ্যে সন্তানের এই যে এক কান্নার যে কত প্রকার ভাষা কত প্রকার অর্থ সেটা মায়ের মধ্যে সেই উপলব্ধি শক্তিটা আল্লাহ ওয়াহদুল্লাহ আশারে করে দিয়ে দিয়েছে ওর বোধহয় ক্ষুদা লেগেছে ওর হয় পেশাব ধরেছে ও বোধ হয় পেশাব করছে ও বোধ হয় পায়খানা করেছে ওর বোধ বোধহয় পিপাসা লেগেছে ও এখন দুধ খাবে সব বুঝে না এটা আলেমুল গায়েব না ওটা নারীর সাথে রক্তের সাথে রক্তের কারণ এই মায়ার সময় অনেক মায়েরা চাকরি করেন শত প্রচেষ্টা করে চাকরি ছাড়ানো যায় না লেখাপড়া করেছি উচ্চ শিক্ষা লাভ করেছি চাকরি করব না তাহলে শিক্ষা আমার যাবে কোথায় কিন্তু যখন বাচ্চা হয়ে যায় তখন তাকে বলতে হয় না বাবা চাকরি করেন না এখন যে না চাকরি করেন না কেন ছোট বাচ্চা কি করি মমতা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিকল্প হলে আছে কিন্তু অনেক সুশিক্ষিতা চাকরিজীবী মহিলা চাকরি বাদ দেন শুধুমাত্র এই বাচ্চাটার বানান এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা প্রাকৃতিক এটা নেচারাল কিন্তু যেদিন তেয়ামতের ভূমিকম্পন হবে তাদের হলো কুল্লু মুরদাতেন আম্মা আরদাত এই দিন এই মা এই শিশুকে বলে দেন কিসের শিশু আর প্রত্যেক গর্ভবতী নারী তার সন্তান প্রসব করে দেবে ভয় নেপালের এই ভূমি সামান্য ভূমিকম্পে কম বেশি তিরিশ হাজার নারী গর্ভপাত হয়েছে বহু মানুষ বিকলঙ্গ হয়ে গেছে বহু মানুষের ব্রেন ডিফেক্ট হয়ে গেছে আমি এই আয়াতের তফসির সেদিন ভালো করে বুঝলাম যে ভূমিকম্পের সাথে আল্লাহ ওয়াহদাহ বলেছেন وتضع كل ذات মা তার সন্তান পেটের থেকে প্রসব করে দিবে গর্ভপাত হয়ে যাবে এটা কেন অর্থাৎ অতিরিক্ত ভয়ে বিভীষিকায় গর্ভপাত হয়ে যায় এটা নেপালে প্রমাণিত হয়েছে হাজার হাজার নারী গর্ভপাত হয়েছে এটা বাস্তব কথা এটা কোরআনের সাথে মিলে যায় يوم تذهل كل مرضة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى মানুষগুলোকে দেখতে পাগল হয়ে গেছে উদ্ভ্রান্ত হয়ে গেছে অমাহম বেসুকারা পাগল হয় নাই ব্রেন ডিফেক্ট হয় নাই তারা উদ্ভ্রান্ত হয় নাই তাদের অন্য কিছু হয় নাই ولكن عذاب الله شديد আল্লাহর কঠিন শাস্তির ভয়ে এই অবস্থা তাদের হয়েছে পৃথিবীতে মানুষ ভুলে যায় না মানুষ উদাস মানুষ কেয়ামত প্রসঙ্গে গাফেল মানুষ কেয়ামত প্রসঙ্গে একটা অবহেলার মধ্যে আছে কিন্তু আলামত কিছু যখন এগলে এসে যাবে তখন তো আর হবে না এই দিন বলবে আজাব নিশ্চিত মানুষেরা দেখবে যা এর আগে আরেকটা ঘটনা রয়েছে সূর্য প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায় হে আল্লাহ আমি কি উদয় হব আল্লাহ পাক অনুমতি দেন প্রতিনিয়ত অনুমতির মধ্যে থাকতে হয় সূর্যকে মনে হচ্ছে আসলে তো সূর্য ডুবেও না উঠেও না ওটা দেখা যায় এরকম বাস্তবেও তাই অর্থাৎ প্রতি সেকেন্ডে সূর্যকে আল্লাহর অনুমতির মধ্যে থাকতে হয় এটাই হল আদেশের মূল অর্থ সোহেল বোখারি কেতাব তৌহিদে যে হাদিসটা এসেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হ্যাঁ তুমি কি জানো হে সাবে আইন আপনার নবু সূর্য কোথায় ডুবে আসলে প্রতি মুহূর্তেই সূর্য ডুবে প্রতি মুহূর্তে উঠে স্থান ভেদে অর্থাৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডে সূর্যকে আল্লাহর অনুমতি থাকতে এই দিন সূর্য আল্লাহর কাছে অনুমতি চাইতে থাকবেন কোনো এক মুহূর্তে চাইতে থাকবে আল্লাহ পাক আর অনুমতি দেবেন না আল্লাহ পাক বলবেন যে এখন বিপরীত দিক থেকে উঠতে হবে পূর্ব দিক থেকে আর নয় সূর্যের তার রুটিন চেঞ্জ হয়ে যাবে আল্লাহর এক নির্দেশে সূর্য তখন পশ্চিম দিকতে আসবে সেই দিন যদি কেউ ইমান আনে আর ইমান গ্রহণ করা হবে না তাও বা কবুল করা হবে না বহুত আলামত বাকি আছে বলে আমরা অবহেলা করি কিন্তু ওসমান রাজিহু প্রতিদিন সকালে পশ্চিম দিকে তাকিয়ে থাকতেন সাহাবেরা জিজ্ঞাসা করলেন সূর্য উঠে পূর্ব দিকে আপনি সকালে পশ্চিম দিকে তাকিয়ে থাকেন কেন বলছে কি জানি সূর্য আবার পশ্চিম দিকটা উঠে কিনা তাও আমার দরজা বন্ধ হয়ে যায় কিনা আমি সবসময় আতঙ্কে থাকি চতুর্থ খালি খালিফত মুসলিম অমর রাজিয়াল্লাহ তালানু একদিন কেয়ামত আয়াত তেলাওয়াত করে কেয়ামত হবেই এই আয়াতটি তেলাওয়াতের পরে দুই মাস অসুস্থ হয়ে থাকলেন দুই মাস নিজেই তেলাওয়াত করলেন তেলাওয়াতের পরে কোনো কোনো বর্ণা দেখা যায় তেলাওয়াতটা শুনে দুই মাস অসুস্থ ছিলেন হায় হায় আমার হবে আমার আমল কি আমার ইমান কি আমার কাজ কি দুই মাস পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন ওসমান রাজিল্লাহ সকালে পশ্চিম দিকে তাকিয়ে থাকতেন সূর্য পশ্চিম দিকতে ওঠে কিনা আমার তবার দরজা বন্ধ হয়ে গেল কিনা আল্লাহ কবুল করবেন কিনা আমরা তো শুধু মনে করি যে অনেক দেরি আছে অনেক আলামত বাকি আছে হ্যাঁ আলামত বাকি আছে ঠিকই এটা বাস্তবতা কিন্তু যখন ভয় যখন ভীতি যখন দুশ্চিন্তা আপনার বেড়ে যায় তখন কি কি বাকি আছে ওটার জন্য অপেক্ষা করার সুযোগ তো আপনার নাই অপেক্ষা করে বোকার অপেক্ষা করে আহম্মকে অপেক্ষা করে বেউকুফে আর যারা চালাক যারা বুদ্ধিমান যারা জ্ঞানী যারা সত্যিকার আল্লাহকে ভয় করে তারা প্রতি মুহূর্তে প্রস্তুতির মধ্যে থাকে তখন আমি সেই বিপদে পড়ে যাব তখন সেই সমস্যার সৃষ্টি হবে সম্মানিত মুসলিয়ানগণ এই পৃথিবীর সীমিত এই বাসভূমিতে আমরা অপেক্ষা করছি শুধুমাত্র কেয়ামতের জন্যই মাথার মধ্যে সবসময় রাখতে হবে চিন্তায় রাখতে হবে পৃথিবীর এই সামান্য এই ভূখণ্ডটাকে যেটাকে আল্লাহ আলাহু মানুষের বসবাসের উপযোগী করেছেন এর মধ্যে যে ক্ষণস্থায়ী সামান্য কয়েকদিনের আয়ু আছে এই আয়ুটুকু শুধু কেয়ামতের প্রস্তুতির জন্য বহু ধরনের প্রস্তুতি বহু ধরনের শিক্ষাগত যোগ্যতা বহু ধরনের ক্ষমতা আরোহণের যোগ্যতা বহু চিন্তা বহু মতবাদ বহু কথাবার্তা বহু কিছু পৃথিবীতে করছি কিন্তু আসল জিনিসটা ভুলে গেছে যে আমার গন্তব্য কোথায় যে কোন মুহূর্তে সমস্যার সৃষ্টি হয়ে যাবে যে কোনো বহু আলামত তার এসে গেছে সোহেল বুখারির হাদিস যে কেয়ামতের আগে ইয়াকসুরুল জাহাল মূর্খতা বেড়ে যাবে এবং জ্ঞান কমে যাবে সরাসরি প্রশ্ন করবেন জ্ঞান তো অনেক বেড়ে গেছে বিজ্ঞানের বহুত উন্নতি হয়েছে মুহূর্তের মধ্যে মোবাইলে কত জায়গাতে কত করে শুনছি ছবি শুদ্ধ আসছে কম্পিউটারে টিপি দেওয়ার সাথে সাথে বটম এর মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব জ্ঞান আমার সামনে উপস্থিত হয়ে যাচ্ছে আল্লাহ দৃষ্টিতে রাসুলের দৃষ্টিতে এটা মানুষের সামান্য কিছু জ্ঞান পৃথিবীতে চলাফেরার জন্য কালকে জানতাম না আজকে জেনেছি এই জন্যই আমরা অবাক হয়ে যাই কিন্তু আসলে এর পরিধি কতটুকু আমার প্রয়োজনে আল্লাহ দেওয়া ব্রেনে আল্লাহ দেওয়া ম্যাটেরিয়ালস ব্যবহার করে আমি কিছু কিছু জিনিসপত্র কিছু কিছু জ্ঞানের সামান্য শাখা প্রশাখার সামনে নিয়ে আসছি এজন্য এটাকে বড় জ্ঞান বলা হয় না বড় জ্ঞান হলো আল্লাহর কিতাবের জ্ঞান রসুলের হাদিসের জ্ঞান যেগুলা সেখানে সন্নিবেশিত রয়েছে যে ব্যাপারে মানুষ রাফেল উদাস সেটাকে জ্ঞান বলা হয় সারা পৃথিবীর সকল বৈজ্ঞানিক একত্রিত হলে জান্নাত জাহান্নামের আবিষ্কার করে খবর দিতে পারবে না ওটা কোরআনের মধ্যে আছে আল্লাহ এক এক এটা কে বলবে নবী মোহাম্মদ সাল্লাম সারা পৃথিবীর সকল যুগের লিডার নেতা পথ প্রদর্শক শফিউল মুসলিমিন কেয়ামতের মাঠে সে জ্ঞান আমাকে কে দেবে পৃথিবী যে ক্ষণস্থ এটা যে ধ্বংস হয়ে যাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিভিন্ন ধরনের হতে পারে কেউ বলবে স্থায়ী কেউ বলবে অস্থায়ী কেউ বলবে পরবর্তনশীল নানান কিছু বলবে কিন্তু এ ব্যাপারে সত্যিকার মোটা দাগের একেবারে নির্ভরযোগ্য সরাসরি জ্ঞান কে দিচ্ছে কোরআন স্পষ্ট হয়ে বলছে এটা কিছুই না إنما الحياة الدنيا كمثل غيث عجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا إنما الحياة الدنيا كمثل غيث পৃথিবীর জীবনটা হলো তার উদাহরণ হলো এমন যেরকম বৃষ্টিপাত হয় আজাবাল কুফার নাবাতুহু বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে পৃথিবী সবুজ হয়ে যায় গাছপালা উদ্গ্রীন হয় ফসল আদির ক্ষেত খামার সবুজাব হয়ে যায় দেখতে কত চমৎকার লাগে আয় কুফারান নবাতুহু কাফের মনে করে এটাই আমার শেষ এখানেই তারা চমৎকৃত হয়ে যায় আনন্দিত হয়ে যায় এর পরের কথা তারা আর ভাবে না সুম্মাই হিজ একটু অপেক্ষা করে দেখবে যে গাছপালা ফসলের খ্যাতগুলো মরে যাচ্ছে সবুজ ফসলের খ্যাতগুলো দেখে যে হলুদ হয়ে যাচ্ছে তারাহু মোস্তার এটাই জীবন তুমি জন্মগ্রহণ করলে মায়ের কোলে কান্নাকাটি করলে আস্তে আস্তে তুমি কিশোর হলে তরুণ হলে পরিণত বয়সে পৌঁছে গেলে দেখতে কি সুন্দর শক্তি বুদ্ধি জ্ঞান তোমার কত চিত্তাকর্ষক সুন্দর তোমাকে দেখা যাচ্ছে আরেক সুন্দর রমণের সাথে তোমার বিয়ে হয়ে গেল সংসার যাত্রা শুরু করলে তারপরে চল্লিশ পাড়ি দিলে ষাটের ঘরে পৌঁছে গেলে আস্তে আস্তে দেখলে সোম্মাইয়া হিজ ফাতারাহ মসফাররা চোখে কম দেখছ কানে কম শুনছ হাড়ের মধ্যে ব্যথা হচ্ছে ব্রেনার ওই মাপে কাজ করছে না চোখ দিয়ে কেতর পড়ছে নানা একটা একটা করে উপসর্গ বাড়ছে নোয়াক মেরহ নোয়াক সুফিল কাল খালক যার বয়স যত বাড়ে তার জিন্দগিটা তত অভিশপ্ত হতে থাকে রোগে বালাইয়ে দুঃখে দন্যে চিন্তায় দুর্দশায় আস্তে আস্তে আস্তে আস্তে যেমন ধর্মলা হয়ে তুমি বড় হয়েছিলে তেমন তুমি আবার তোমার মধ্যে আবার বসন্ত যে আবার শরৎকাল যেন এসে গেল তুমি যেন আবার হলুদ হয়ে আবার নিশ্চিন্ন থেকে চলে যাচ্ছ তোমার দাড়ি পেকে যাচ্ছে তুমি অন্যরকম চামড়া চোমড়া কিসমিসের মতো চুপসে যাচ্ছে এটি তো পৃথিবীর উদাহরণ কোরআন যে কত চমৎকার করে বিবরণ দিয়েছে নবী সাল্লাহ আলি সাল্লাম কত সুন্দরভাবে বিবরণ দিয়েছেন তারপরে নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন যে জেনা বেড়ে যাবে মানে হারিদ জেনা এবং রেশমি পোশাক পরা বেড়ে যাবে পুরুষের জন্য রেশমি পোশাক পরা হারাম বিবাহ আসরে হোক ঈদের দিনই হোক কোনো উপলক্ষেই হোক মেহরবানি করে আপনারা রেশমি পোশাক পরবেন না সম্পূর্ণ হয় নিষিদ্ধ পুরুষেরা স্বর্ণ পরেন সম্পূর্ণরূপে হারাম এই পোশাক পরবেন না ইত্যাদি ইত্যাদি যত পোশাক পরিচ্ছদে পুরুষেরা নারীর পোশাক ধরবে নারীরা পুরুষের পোশাক ধরবে পুরুষেরা পুরুষ নেই সন্তুষ্ট থাকবে এবং নারীরা নারী নিয়েই সন্তুষ্ট থাকা শুরু করবে অর্থাৎ বিবাহের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে না এই কয়েকদিন আগে পাশ্চাত্যের এক দেশের প্রধানমন্ত্রী পুরুষ বিয়ে করলেন সম্ভবত লুক্সেমবার্গের যাকে বিয়ে করলেন সে পুরুষ আমার ইঞ্জিনিয়ার অপেনলি প্রকাশ্যে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি নারী বাদ দিয়ে পুরুষ বিয়ে করেন পাদ্রী চক্র যারা তারাও এখন ফ্রান্সে তো আগেই তারা বৈধ করে দিয়েছিল রাষ্ট্র যদিও ইঞ্জিলে হারাম তৌরাতে হারাম ধর্মে হারাম খ্রিস্টান ধর্মে হুদি ধর্মে সম্পূর্ণরূপে হারাম কিন্তু তাদের কথায় তো রাষ্ট্র চলে না তাদের চলতে হয় রাষ্ট্রের ধমকে পার্লামেন্টে পাশ হয়েছে তুই পাত্রীকে ডাকানোরকে যেটা কোনো কোনো মুসলিম দেশে গায়ের জোর করার চেষ্টা করেন তাদের পার্লামেন্টে পাশ হয়েছে এটা যখন আমেরিকায় যখন রিপাবলিকানরা ক্ষমতায় থাকে তারা খ্রিস্টান ধর্মের প্রতি একটু ই বেশি অনুগত বেশি সুতরাং তারা মুসলমানদেরকে মারা মনে করে এটা আমার ধর্মীয় কর্তব্য দেশে ধর্মীয় অবস্থাটা একটু ভালো হয় কিন্তু মুসলমানদের উপর আঘাত বেড়ে যায় আবার যখন ডেমোক্রেটরা আসে তারা সারা বিশ্বে একটু নমনীয় হয় কিন্তু ধর্মীয় ব্যাপারে ওরা তিনজনে যা আছে তা ছেড়ে দিয়ে সকল প্রকারের বৈধতা তারা দিয়ে দেয় এখন সেখানে পুরুষে পুরুষে জেনা বৈধ এবং পুরুষে পুরুষে ব্যয় বৈধ তবে বলে দেওয়া হয় যে ডন্ট আস ডন্ট টক জিজ্ঞাসাও করবে না বলা বলি করবে না আর্মিদের মধ্যে বৈধ করে দিয়েছে যেটা রিপাবলিকানরা বন্ধ করে দিয়েছিল ডেমোক্রাটসরা চালু করেছে কিন্তু শর্ত হলে ডন্ট আস ডন্ট টক জিজ্ঞাসা করবে না বলা বলি করবে যা খুশি তা করো কোন পাবলিক চায় আমি দেব এতে কি ক্ষতি হচ্ছে মারাত্মক নারীরা স্বামী পাচ্ছে না সারা পৃথিবীর সকল নারীর ক্ষেপে ওঠা উচিত এর বিরুদ্ধে পুরুষে পুরুষে যদি বিয়ে হয় পুরুষে পুরুষে যদি বিয়ে বৈধ হয় পুরুষে পুরুষে যদি অবৈধ পরিণাম করতে পারে নারীদের বিয়ে হবে কোথায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিশ্বের নারীরা সৌদি আরবের মহিলারা মিছিল করে দাবি জানিয়েছে সমস্বরে মেডিকেল কলেজ ছাত্র ইউনিভার্সিটির ছাত্রীরা যে হে পুরুষেরা তোমরা একাধিক বিয়ে করো নাহলে আমরা স্বামী পাচ্ছি না সৌদি আরবে পুরুষের সে নারীর সংখ্যা বেড়ে গেছে পুরুষে যদি একাধিক বিয়ে না করে খুব শীঘ্রই অধিক বিরাট সংখ্যক মহিলা স্বামী বঞ্চিত হবে পুরুষের চেতে নারী বেড়ে যাবে কেয়ামতের আলামত কেমতের আলামত এমনিতেই বেড়ে গেছে কোন কোন দেশে বহুত বেড়ে গেছে ভারসাম্য কোন কোন দেশে আছে আর আল্লাহর সৃষ্টি কৌশলে এমন যে আল্লাহর অসীম দয়ার কারণে নারী পুরুষের ভারসাম্য রয়েছে নারী যেভাবে সৃষ্টি করেছেন তাতে নারী পুরুষের পার্থক্য বহুত হওয়া উচিত কেননা নারী যেভাবে সৃষ্টি তার যে ক্রমজম দুইটাই এক্স নারীর মধ্যে পুরুষ অর্থাৎ ছেলে সন্তান জন্ম দেওয়ার উপাদানই নাই দুটাই এক্স কোন নারীর যদি ছেলে সন্তান না হয় তার কোনো দোষ নাই কেন ওটা তার মধ্যে নাই আর যদি খালি ছেলে সন্তান জন্ম দেয় তাতে তাদের কোনো গুণ নাই কিন্তু সেটা গুণ যদি কিছু থেকে থাকে সেটা পুরুষের নারীর দুইটাই এক্স দুইটাই নারী ব্যাপক ক্রমজন নারীর মধ্যে কোন পুরুষ ব্যাপক ক্রমজন নাই কাজেই মেয়ে সন্তান জন্ম হলে নারীর কোন কৃতিত্ব নেই নারীর কোনো দোষ নেই পুরুষের মধ্যে দুইটা আছে একটি ওয়াই পুরুষ কাপড় প্রমোজন একটি এক্স নারী কাপড় প্রমোজন অর্থাৎ দুইজন মিলা যা তাতে চার ভাগে তিন ভাগে নারী তিন ভাগের এক ভাগ পুরুষ এরপরে আল্লাহ হাতেউল্লাহ আসিল নারী পুরুষকে ভারসাম্য রেখেছেন যদি প্রথম থেকেই চার ভাগের তিন ভাগে নারী সন্তান জন্মগ্রহণ করত কিছু করার ছিল না বৈজ্ঞানিক ভাবে না কিন্তু আল্লাহ আল্লাহ তার নিজস্ব দয়ায় রহমতে ক্রোধ যেটা করান পুরুষের অধিকাংশ ক্ষেত্রে ওয়াই ক্রোশ করান কাজেই নারী পুরুষের একটা সমতা ভারসাম্য রক্ষা হয়ে যাচ্ছে কিন্তু এমন অবস্থা হয়ে যাবে যে পঞ্চাশ জন কোন কোন বোখারি এবং মুসলিমের হয় কোন কোন বর্ণনায় যে একজন পুরুষের জন্য চল্লিশ জন নারী হয়ে যাবে কোন কোন ক্ষেত্রে পঞ্চাশ জন নারী হবে অস্বাভাবিক অস্বাভাবিক নয় আর যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে আল হারাজ বলা হয়েছে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি খুনাখুনি মানুষ যেভাবে মারণাস্ত্র সৃষ্টি করছে পরমাস্ত্র যেভাবে মারছে যেভাবে যুদ্ধ বাড়ে সে হিসেবে নারীরা সাধারণত যুদ্ধ যায় না পুরুষরাই সেখানে মারা যায় জাতীয় পর্যায়ের এক একটি যুদ্ধে লক্ষ লক্ষ পুরুষ মানুষ মারা যায় তাতে মহিলা বেড়ে যায় পুরুষের সংখ্যা কমে যায় আর যুদ্ধ আরো বাড়তে থাকবে হাদিস শুনেছেন মানুষ মানুষের ভারসাম্য রক্ষা করতে পারবে না মানুষের মধ্যে মায়া মহব্বত উঠে গেছে মায়া মহব্বত যতটুকু অতটুকু শুধু প্রদর্শনের জন্য শুধুমাত্র ক্যামেরায় ছবি তোলার জন্য আর বিল বোর্ড লাগানোর জন্য মূলত মায়া মহব্বত নাই সেটা বোঝা যায় বাংলাদেশের এই হাজার হাজার অসহায় তরুণ কিশোর যুবকেরা রেজেকের সন্ধানে নৌকাদের পাড়ি জমায় অবৈধভাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ডের দিকে তাদের অবস্থাটা কি আল্লাহর বান্দা ভুল করেছে বুঝে উঠতে পারে নাই কেউ প্রলোভন দিয়েছে তারা রেজেকের সঙ্গে কি করবে যুবক তরুণ মানুষ কাজকর্ম নাই বাবা মায়ের ধমক খাইতে হয় সমাজে মাথা নত করতে চলতে হয় বেকার সন্তান কি করবে যাই রেজেকের সন্ধান যদি হয় কোথাও চলে যায় হাজার হাজার যুবক ওইখান দিয়ে পাড়ে জমে সাগরের মধ্যে তাদের বসবাস না তাদেরকে মালয়েশিয়া আশ্রয় দিল থাইল্যান্ডে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে ইন্দোনেশিয়া ভালোভাবে আশ্রয় দিতে পারতেছে না মিয়ানমার যা করছে তা তো আমরা জানি বৌদ্ধ ধর্মে ছিল অহিংসা পরম ধর্ম জীব হত্যা মহাপাপ পৃথিবীতে ওরাই বেশি জীব হত্যা করে ওরাই বেশি হিংসুক ওরাই বেশি মুসলমানদেরকে হত্যা করছে কিসের ধর্ম পৃথিবীর কেউ ধর্ম মানে না ধর্ম হলো একটা পেশা মুসলমানদের মধ্যে কিছু সঙ্গে এখনো আছে আলহামদুলিল্লাহ অন্য ধর্মাবলম্বীরা শুধুমাত্র ধর্মের অভিনয় করে কিছু বিকৃত করেছে কিছু মানে না শুধুমাত্র ট্রেডিশন রয়ে গেছে থাইল্যান্ডে গণকবর দিলা তোমরা বৌদ্ধের দাবি করো চীন কোটি কোটি মানুষ মেরে খেয়েছিল একশো হাজার লক্ষ লক্ষ মুসলমান মেরে খেয়েছিল রাশিয়ার মুসলমান মেরে খেয়েছিল থাইল্যান্ড সৌদি আরব দেখবেন অনেকেরই ফাঁসি হয় থাইল্যান্ডের ওই দিকের কোরিয়ার ওরা গোপনে মানুষ সবাই করে ফ্রিজে রেখে ওগুলো খায় অত জীব হত্যা পরম জীব হত্যা খুবই অপরাধের কাজ আর অহিংসা পরম ধর্ম জীব হত্যা মহাপাপ তাদের ধর্মে রয়েছে মায়ের মানে কি হচ্ছে তা আমরা জানি এই মানুষগুলাকে কেউ আশ্রয় দিতে চাচ্ছে না ফিলিপিন তাও কিছুটা আশ্রয় দেওয়ার জন্য দাবি করেছে যে আশ্রয় দিব আর এমন ক্ষুধার্ত থাকতে থাকতে কঙ্কাল সার হয়ে গেছে সামান্য কিছু খাদ্য নৌকার মধ্যে পাঠিয়ে দেওয়া খাদ্যের কারাকারের কারণে ওখানে একশো জন মানুষকে তারা খুন করেছে মানুষে মানুষে কি অবস্থা কি আমার এক ভূখণ্ড এবং আরেক ভূখণ্ডে গেলে তাকে গুলি করে হত্যা করতে হবে এটা তোমার বাপের ভূখণ্ড না আল্লাহর দেওয়া জমেন আইনে যদি অপরাধ করে থাকে তাকে তুমি আইনের আওতায় ফেলে কি করতে হবে করো সরাসরি একটা মানুষকে গুলি করে হত্যা করা যায় এটা মানবতা এটা মনুষ্যত্ব মানুষের আত্মা মানুষের বিবেচনা তার মধ্যে রয়েছে সে সরাসরি একটা মানুষ খুন করতে পারে না হত্যা করতে পারে না এটা হারাম মানুষ মানুষের খুন করবে কে ধরে তুমি আইনের আওতায় নিয়ে কি করতে হবে করো যদিও তুমি করতেই হয় মানুষের মধ্যে থেকে আসলে মনুষ্যত্ব উঠে গেছে এই মুহূর্তে তারা তো যুদ্ধই করে যার হাতে যত বেশি মরণাস্ত্র রয়েছে তত বেশি মারবে তত খুন করবে হারাজ বেড়ে যাবে তখন নারীর সংখ্যা এমনিতেই বাড়তে থাকে আর আল্লাহর পক্ষ থেকে কেয়ামতের আলামত হিসেবে এটা হবে সম্মত ভাই বলে না ওই উদ্রফ আলার উসেমুল মা আজেদ তাদের মাথার উপরে গান বাজবে মা আজেব অলকিনাথ এই নাট্য গোষ্ঠী সঙ্গীত গোষ্ঠী নর্তকী নায়িকা গায়িকায় ভরে যাবে কি নাথ বলা হয় যাদেরকে হাদিস এক করে সেই হাদিস বলে মডেলিং করে কি করে অভিনয় করে তাদের নাম হল আবার স্টার তারকা সর্বোচ্চ খেতাব তারকা মানে কি দেশের সবচেয়ে কীর্তিমান সন্তান যারা তারাই তো তারকা আকাশে জলে যাদের আহলে ব্যাপারে ইমাম সাহাবি তাবি বলেছেন যে আহলুল হাদিস নুজুমে ফিসামা পৃথিবীর বুকে আহলে এমন যেমন আকাশে তারকা আল্লাহ কালামে বলেছেন যে পৃথিবীর মানুষেরা যখন কম্পাস আবিষ্কার হয়নি তখন বিভিন্ন আলামত দিয়ে এবং তারকা দেখে তারা পথ চলে কেননা এই সাত ভাই টিকটিক যেটাকে বলে ওইটা কোন দিকে উদয় হয়েছে এবং সন্ধ্যার সময় পশ্চিম আকাশে সুরাইজার যেটা উদিত হয় এগুলা দেখেই বোঝা যেত আমি উত্তর দিকে আছে না দক্ষিণ দিকে আছে মহাসাগরে নৌকা ভাসিয়েছে কিংবা মরুভূমিতে চলাফেরা করছি আমি কিভাবে চলবো তখন তারকা দেখেই পথ চলা ছিল তখন তাদের কম পথ ছিল মানচিত্র ছিল না আলামা কেউ বলেন নাচ ভূমিয়া আমরা হেদায়ত গ্রহণ করবো এখন নায়িকাদের কাছে কেন তারাই তো স্টার তারাই তো নক্ষত্র নায়িকা গায়িকা মডেল ইত্যাদি দিয়ে দেশ ভরে গেছে ছেয়ে যাবে ইত্যাদি ইত্যাদি কেয়ামতের আলামত এর মধ্যে পরহেজগার মানুষ দিনদার মানুষ আল্লাহওয়ালা মানুষ আখের আত্মুখী মানুষ জান্নাত কামে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় এমন মানুষ সতর্ক মানুষ বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ যারা তারা এখান থেকে কষ্টকর হলেও বেঁচে থাকবে কেমতের আগে ইমান নিয়ে বেঁচে থেকে এমন কঠিন হবে যেমন হাতের মধ্যে জ্বলন্ত কয়লা নিয়ে বেঁচে থাকা সময় তো ভাই বোনা নবী সাল্লাম বলেছেন যে কেয়ামত অবশ্যই অবশ্যই আসবে এমন অবস্থায় যে দুই ব্যক্তি বাজারের মধ্যে কেনা বেচা করছে দোকানদার কাপড় ছড়িয়ে দিয়েছে ক্রেতা কাপড় কিনতে গেছে অবশ্যই অবশ্যই কেমত অবস্থায় যে দোকানে তার কাপড় ছড়িয়ে দিয়েছে আর ক্রেতা কিনতে যাচ্ছে এই মুহূর্তে কেমত সে উপস্থিত হবে আর বেচা কিনে বন্ধ লোভা বলা হচ্ছে যে এক ব্যক্তি উট বা গরুর দুধ ধোয়াচ্ছে মুখে দিলে দোয়ানোর পরে মুখে দেওয়া শুরু করেছে কেমত এসে গেছে খাওয়া বন্ধ এক ব্যক্তি হাউস বানিয়েছে পানি জড়ো করার জন্য আমাদের ট্যাঙ্কিতে যেরকম পানি জড়ো করে পানি জড়ো করার আগেই কেমন এসে গেছে যখন এই অবস্থায় হবে এদের সঙ্গে এই পর্বত এত শক্ত যে পর্বত দিয়ে আল্লাহ এই মাটিকে শক্ত করেছেন যেরকম আমরা বিল্ডিং করার আগে পাইলিং করি কোথাও সত্তর ফুট পঞ্চাশ ফুট ইঞ্জিনিয়ার সব যেভাবে বলেন যে এখানে মাটির দৃঢ়তা বা শক্ততা এই মাটির এই ভূতত্বটাকে বসবাসের উপযোগী যেন থাকে এটা যেন ভেঙ্গে চুরে না যায় এটা যেন ঢেলে ঢুলে না পড়ে বিল্ডিং এর মতো এই জন্য আল্লাহ এই ভারী ভারী পাহাড় দিয়ে শক্ত শক্ত পর্বত দিয়ে এই মাটিকে শক্ত করে রেখেছে আর সাহ যেটা আমরা সুরায় তেলাওয়াত জিবালে কাইফা নুসিফাত তোমরা কি দেখো না এই পর্বতকে আমি কিভাবে প্রতিঠিত মানে গেড়ে রেখেছি কিলক দিয়ে রেখেছি গুজে রেখেছি পাইলিং করে দিয়েছি কিন্তু এই পর্বতের অবস্থা কি তারা মনে করে আল্লাহ মানুষের ধারণা এটা হল কঠিন পদার্থ ওহে জামেদ জামেদ মানে হলো কঠিন হওয়া জমে যাওয়া মানুষের চোখে তারা দেখে যেটা ওহিয়া জামেদা এটা একটা কঠিন পদার্থ পর্বতের বহু সংজ্ঞা দিয়েছেন বৈজ্ঞানিকরা ভূতত্ত্ববিদরা পর্বত বিজ্ঞানীরা পর্বত দেব পুরাণের বহু তাই আছে সেটা আজকে আমার আলোচ্য বিষয়টা কেমন কেমতের সাথে সম্পৃক্ত যেটুকু ওইটুকু আমি বলছি জামেদা তোমরা তোমাদের চোখে দেখছ এটা একটা কঠিন পদার্থ শক্ত পদার্থ কিন্তু যখন ইসরাফিল প্রথম ফুৎকার দেবে মার্রাস সাহাব মেঘের মতো উঠতে থাকবে কল্পনা করেন কত বড় জ্ঞান কোরআনের দেওয়া তামর্র মার্রাস সাহাব প্রথম ফুৎকারের পর পর্বত মেঘের মতো উঠতে থাকবে কল্পনা করেন আল্লাহ ধুলিতে মিশিয়ে দেবেন সুরা ওয়াক আর আয়াত বুস্তাতেল বাসা একেবারে ধুলার মতো হয়ে যাবে তুলা ধুলো হয়ে যাবে কোথাও কোথাও মেঘের মতো উঠবে কোথাও কোথাও ধুলার মতো উঠবে বিভিন্ন প্রকারের বর্ণনা রয়েছে আমি তো যা সামনে দেখছি ওই নিয়ে আমি ব্যস্ত আছি আমি মনে করছি আমার ক্ষমতা আমার যোগ্যতা আমার অভিজ্ঞতা আমার সুখ আমার শান্তি আমার সন্তানাদি আমার বিল্ডিং আমার ব্যবসা আমার গাড়ি আমার চাকরি আমার যে প্রভাব প্রতিপত্তি এটাই বোধহয় শেষ আমি আকার দেখছি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত এই পৃথিবী সাগর দেখছি যা তাই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করে বলেন হে মানুষ অন্য দিকটা চিন্তা করো তামুর্র মারলা সাহাব সবচেয়ে শক্ত এবং ভারী বলে তোমরা যা মনে করো এই পৃথিবীর বুকে পর্বত তামর মারলা সাহাব মেঘের মতো উঠতে থাকবে এই সময় মানুষ আটকে যাবে মহিলাদের বাচ্চা প্রসব করে যাবে এবং তারা ভয়ে ভয়াত হয়ে যাবে শিশু সন্তানকে তারা ছেড়ে দিবে আর এই সময় জিন বলবে মানুষ বলবে কি হতে চলেছে জিনেরাও তখন অস্থির হয়ে পড়বে যে কি হতে চলেছে জিনেরাও অস্থির হয়ে পড়বে মানুষ এবং জিনের মধ্যে যখন এই কারাকারি শুরু হয়ে যাবে তখন জিনেরা বলবে যে আমরা তো দ্রুত বহু জায়গায় দৈবাদ করতে পারে আসলে কি ঘটলো একটু খবর নিয়ে আসি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে চলে যাবে দেখবে ওয়েদাল বিহার সূর্যের সাগরের যে পানে উত্তপ্ত হয়ে সেখানে ধোয়া উঠতেছে সেখানে গরম হয়ে গেছে সাগরের পানি পর্বত এরকম মাটি ফেটে যাচ্ছে এবং নক্ষত্রগুলো ঝরে পড়ছে কুবরা সূর্যের আলো চলে গেছে এই অবস্থার মধ্যে জিনেরা এবং মানুষেরা তখন ছুটাতে শুরু করে যেদিকে যাবে ওই দিকেই ফেরেস্তা গুতানো শুরু করে দেবে আজকে ছুটাছুটি করা শুরু করেছো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আজকে তবারও শুরু করেছ তোমরা কি ঘটছে বুঝতে পারছো না এক জায়গাতে ছুটছ কেন ফান ফুদুলা তান সুলতান কোন দিকে যেতে যাও বেরিয়ে যাও আল্লাহ যা যাও এসে যাচ্ছে এখান থেকে বেরোনে তোমাদের আর কোন পথ নাই আল্লাহর মহা ক্ষমতা সেই সময় এসে গেছে সম্মানিত ভাই বোনেরা আল্লাহর শাস্তি যে কোনো সময় এসে যাবে বৈজ্ঞানিকেরা জাপানের এক ভদ্রলোকের সাথে দেখা হলো সেদিন জাপানে দৈনিক ভূমিকম্প হয় জিজ্ঞাসা করলাম যে বছরে আড়াই হাজার বার ভূমিকম্প হয় জাপানে তারপরেও তারা আল্লাহকে চেনে না নেপালে ভূমিকম্প হচ্ছে ওরা আরো পূজা বাড়িয়ে দিয়েছে দিনের বাণী তাদের কাছে পৌঁছে নাই তারা মনে করে দেবতারা বাঁচাবে তারা মনে করবে যে বুদ্ধ সরলঙ্গচ্ছমে বললে বুদ্ধ তাদের বাঁচিয়ে দেবে তাও উপরালার খবর এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছানে আড়াই হাজার বার ভূমিকম্প হয় জাপানে স্প্রিং এর উপর বিল্ডিং গুলা বসানো যখন ভূমিকম্প হয় তখন এই গাছের ডালের মতো নড়াচড়া করে টেবিল থেকে সব কাগজ পড়ে যায় আবার সেগুলো গুছিয়ে বলতে হয় জাপানে হচ্ছে মুহূর্তে মুহূর্তে হচ্ছে আর বহু ভূমিকম্প হয় ভূতত্ত্ববিদদের মতে সেগুলা আমরা টের পাই না ওইটা শুধু সাত আট রেক্টর স্কুলে বাংলাদেশে নাকি আট রেক্টর স্কুলে ভূমিকম্প হলে এই ঢাকা শহরে লক্ষ লক্ষ বিল্ডিং ফসে যাবে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে মোহাম্মদপুর এলাকা নাকি তার মধ্যে বেশি বিপজ্জনক অবস্থায় আছে পত্রপত্রিকার খবর হে ঢাকাবাসী বাংলাদেশ আবার একটা তৎবাহার রা দেফা কোরআন এসেছে ইয়ামা তার যেহুর রা প্রথম তো কম্পন হবে তারপরে আবার আরেকটাও হবে পৃথিবীর সাথে মিল আছে একটা ভূমিকম্পর পরে আবার ফলো আপ ভূমিকম্প হয় একটা হবে একটা এটা একটা ছোট হবে একশো ভাগ তাপ উত্তাপ এবং শক্তি নাকি সঞ্চালিত হয়েছিল তার দুইবার ভূমিকম্পে তার নাকি পঞ্চাশ ভাগ বেড়ে গেছে আর নাকি পঞ্চাশ ভাগ আছে হিমালয়ের পাদদেশ দিয়ে একেবারে উত্তর প্রান্ত দিয়ে পূব পর্যন্ত একটা খাদের মতো হয়ে গেছে খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে এই এরিয়া বিরাজ করছে আমরা দোয়া করব আল্লাহর ক্ষমতার অভাব নাই তো আপনারা দেখছেন এটা মুহূর্তের মধ্যে আল্লাহর নির্দেশে আমাদের দোয়ায় মোমেনদের দোয়ায় আল্লাহ সব মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ আজিজ দোয়া কোনোদিন বিফলে যায় না হয় আপনার একটা উপকার হবে না হলে কি বিপদ নাশ হবে উপস্থিত ক্ষেত্রে উপকার হবে না হলে পরবর্তী উপকার হবে না হলে তো পাবেনি বলা হয় ফলের কোন অংশ বিফল নাই দোয়ার কোনো অংশ বিফল নাই আসুন আমরা তবা করি আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহর পথে থাকি পাপ মুক্ত জীবন যাপন করে প্রতিটা মুহূর্ত মৃত্যুর চিন্তা করে প্রতিটা মুহূর্তে আজাব আসতে পারে ভ্রমন্ত অবস্থায় জাগৃত অবস্থায় এই মানসিকতা নিয়ে আমরা জীবন যাপন করি পাপ তাপ কমে দেই পাপের বিরোধিতা করি পাপের বিরোধিতা করি নেককারদের সাথে থাকি নেকের পক্ষে থাকি আল্লাহ মনসুর নাসারদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شطت شملهم اللهم دمر ديارهم اللهم مزق جمعهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر